النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت جرع بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدر محترم অধ্যকার মৌলভী বাজার আল কাউসার যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক তফসিলুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হজরত বুজুর্গুলামায় কেরাম বিভিন্ন দিনই মাদারেস থেকে আগত নূরে চশমা জিস্তালাবা বিভিন্ন অঞ্চল থেকে দূর দারাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধি সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে আল্লাহ তালা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এ মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দিনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনের মাঝে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ ওলামায় কেরামের সান্নিধ্যে বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে পাকের তফসির আলোচনার বরকতপূর্ণ অনুষ্ঠানে আমাদের উপস্থিতির সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকুর গুজার হচ্ছি জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চকণ্ঠে সমস্বরে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা এতক্ষণ পর্যন্ত দেশের খ্যাতিমান হজরাত উলামা মশায়েখদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনই দিক নির্দেশনামূলক বিষয়ভিত্তিক আলোচনা শুনতেছিলেন মাহফিলের এ পর্যায়ে আল্লাহ পাক আমার মতো একজন অযোগ্যকে আপনাদের খিদমতে উপস্থিত করে দিয়েছেন আমিও আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখে নির্ধারিত আয়াতে করিমা নিসার নয় এবং দশ নম্বর দুটি আয়াতে ক্যারিমা তেলাউত করার সৌভাগ্য পেয়েছি আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দান করেন তার দয়া যদি সামিল হাল হয় তেলাউৎকৃত আয়াত দয়কে সামনে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের খেদমতে পেশ করব আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ তালা আমাকে তথ্য সমৃদ্ধ এখলাসপূর্ণ অতীব জরুরি মুস্তানাদ দিনী আলোচনার তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি দিনী আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে নিয়ে দুটি কথা বলতে চাই তার ভিতরে এক নম্বরের কথা হলো আমরা প্রত্যেকেই জানি প্রতিটি জিনিসের একটি স্বতন্ত্র নিয়ম আছে প্রতিটি জিনিসের একটি স্বতন্ত্র নিয়ম আছে যে কোনো জিনিস থেকে কেউ যদি উপকৃত হতে চায় তাহলে তাকে অবশ্যই ওই জিনিসের ফর্মালিটি মেনটেন করতে হয় ওর পদ্ধতি ওর নিয়ম মানতে হয় যেমন সহজে বুঝবার জন্য একটা মেসাল দিলে বুঝবেন আমরা অসুস্থ হলে মেডিসিন ব্যবহার করি মেডিসিন ব্যবহার করার অনেক পদ্ধতি আছে এবং অনেক রকমের মেডিসিন আছে সহজে বুঝবার জন্য বলি আমাদের বাংলাদেশে মাটির নিচে যেমন গ্যাস বাংলাদেশের মানুষের পেটেও কিন্তু গ্যাস তার চাইতে কম না ম্যাক্সিমাম শতকরা নব্বই এর কাছাকাছি গ্যাসের রুগী গ্যাস এটি আমাদের বাংলাদেশের মানুষের কমন ডিজিজ বাজার করতে গেলে বাজারের যেই সূচিগুলি থাকে যে লিস্ট থাকে তার ভিতরে গ্যাসের ট্যাবলেটও একটা আছে আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো ফ্যামিলি খুঁজে পাওয়া যাবে না যে ফ্যামিলিতে দু চারজন গ্যাসের রুগী নাই গ্যাসের মেডিসিন এটি ব্যবহার করার এবং এই মেডিসিনটা তিন প্রকারের তৈরি করেছে একটি হচ্ছে সহজ ব্যবহার্য সেটা হলো ট্যাবলেট অথবা ক্যাপসুল আকারে এটা ব্যবহার করা সবচেয়ে বেশি সুবিধা ট্যাবলেটে ক্যাপসুলে যদি ফায়দা না হয় সেই ক্ষেত্রে ডাক্তারেরা আমাদেরকে পাউডার ব্যবহার করতে বলে পাউডারেও যদি ফায়দা না হয় সেই ক্ষেত্রে ডাক্তার আমাদের জন্য ইঞ্জেকশনের ব্যবস্থা করে একই মেডিসিন তিন প্রকারের তিন সিস্টেমের করে তৈরি করা হয়েছে যেমন ধরে নেন লোসেকটিল ওমেপ্রাজল গ্রুপের একটা ক্যাপসুলের নাম এটি ক্যাপসুলও আছে এটির পাউডারও আছে সম্ভবত এটার ইঞ্জেকশনও আছে ইঞ্জেকশন যে রুগীর দেহে পুশ করে এটার পদ্ধতি আপনারা অবশ্যই দেখেছেন ইঞ্জেকশন অথবা স্যালাইন এটি দুই প্রকারের হয়ে থাকে টোটালি তিন প্রকারের হয় দুই প্রকারের বললেও সমস্যা নাই একটা হচ্ছে আইভি আইভি ইঞ্জেকশন অথবা স্যালাইন এটি রোগীর শিরাতে পুশ করতে হয় কোথায় দিতে হয় শিরায় রগে দিতে হয় বুঝেন তো আপনার আমার ভাষা আলহামদুলিল্লাহ যেই ইঞ্জেকশনটা রুগীর দেহে পুশ করতে হবে বাট গোসতে না রগে আর আছে যেটা আইভি না ওইটা গোসতে দিতে হয় এমনও মেডিসিন আছে যেটি রুগীর দেহে পুশ করতে হবে কিন্তু গোস্তে গোস্তের পরিবর্তে যদি ওইটাকে রুগীর শিরায় দেয় তাহলে রুগী সারার পরিবর্তে মরার সম্ভাবনা প্রকট খুব বেশি রুগীর দেহেই কিন্তু ইঞ্জেকশন ঢুকাইতে হবে বাট ব্যবহারের পদ্ধতি একটু প্রবলেম হয়েছে দেওয়ার কথা ছিল গোস্তে দিয়েছে রগে উপকার হয়েছে না অপকার হয়েছে চূড়ান্ত পর্যায়ের অপকার হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা যে আজকে দিনই মাহফিল কোরআনের তফসিলি অনুষ্ঠানে এসেছি এই মাহফিল এ অনুষ্ঠানের আলোচনা করা এবং আলোচনা শোনারও স্বতন্ত্র একটি নিয়ম আছে এই নিয়ম মেনে যদি কেউ আলোচনা করে এই নিয়ম মেনে যদি কেউ আলোচনা শুনে তাহলে আলোচক এবং শ্রোতা উভয়েরই কোরআনে পাকের তফসিরি আলোচনার দ্বারায় ফায়দা হবে কি ফায়দা হবে কোরআনে পাকের ভিতরে আল্লাহ তালা স্পষ্ট বর্ণনা করেছেন ওয়াদাক্কির আপনি মানুষকে দিনের কথা বারবার শুনান কেন দিনদারদেরকে ইমানদারদেরকে দিনের কথা শুনাইলে তাদের ফায়দা হয় তাদের উপকার হয় কি উপকার হয় কোরআনে পাকের আর এক জায়গায় বলছেন ইদা তুলিয়া তালাইহিম আয়াতি জাদাতহুম ইমানা যখন কোরআনে পাকে তিলাওত করা হয় তখন ইমানদারদের ইমান বাড়তে থাকে সুবহানাল্লাহ বলেন কোরআনে পাকের আলোচনার দ্বারায় মানুষের দিল নরম হয় কর্মপদ্ধতি দিনের উপরে চলার স্প্রিট স্পৃহা তৈরি হয় এবং ইমানের ভিতরে বর্ধিত হতে থাকে ইমান বাড়তে থাকে ইমানই তাকত আর শক্তি সঞ্চারিত হতে থাকে আপনারা তো অবশ্যই দেখেছেন যত উন্নত দামি মোবাইল সেট আপনি খরিদ করেন না কেন এই মোবাইল সেট থেকে উপকৃত হতে চাইলে আপনাকে নিয়মিত চার্জ দিতে হবে না আপনারা কি বলেন ভাই চার্জ দিতে হবে যত বেশি দামি ফোনই হোক এটাকে নিয়মিত চার্জ না দিলে এর দ্বারায় উপকৃত হওয়ার সম্ভাবনা নেই আপনি যত বড় দিনদারি হন ইমানদারি হন আপনার ইমানকেও মাঝে মাঝে চার্জ করতে হবে আপনার ইমানকেও চার্জ করতে হবে ইমানকে চার্জ করলেই এই ইমান দিয়ে আপনি উপকৃত হতে পারবেন এটাকে যদি চার্জবিহীন ফেলে রাখেন তাহলে এক সময় এটা ডেড হয়ে যায় মরে যায় নষ্ট হয় পরে আর চালু করা যায় না দিনই আলোচনা থেকে যারা দূরে সরে থাকে এই জাতীয় মুসলমানদের জীবন চলার পথ এদের কার্যক্রম এদের চলা এদের বলা ভালো করে লক্ষ্য করে দেখবেন বুঝার কোনো কায়দা নেই মুসলমানদের মুসলিম সদস্য নাকি সে অন্য কোনো গ্রুপের মানুষ এটা কিন্তু বুঝা বড় দায় ঠিক বললাম না ঠিক বললাম যারা দিনই মাহফিলে আসে বড়দের কথা শুনে বড়দের সহবতে আসে তাদের দিনই শক্তি বাড়তে থাকে যারা দিনই মাহফিলে আসে না দিনের আলোচনা শোনে না কোরআনে পাকের তিলাওত করে না কোরআনে পাকের গবেষণা করে না এরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেও তাদের ইমান থাকে নিষ্ক্রিয় এদের ইমানের কোনো শক্তি থাকে না পাওয়ার থাকে না যার কারণে যে কোনো মুহূর্তেই কোনো বাতিল তাকে ছবল মেরে নিয়ে যেতে পারে পক্ষান্তরে যারা দিনই আলোচনায় আসে উলামায় কেরামের মজলিসে বসে আল্লাহ পকের কোরআনের তিলাওত করে পয়গম্বরের হাদিস নিয়ে গবেষণা করে এদের ইমান শক্তিশালী কোন নাস্তিকদের ধাক্কায় কখনো তাদের ইমান নষ্ট হয় না সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে দিনই আলোচনা শুনতে হবে আলোচনার ব্যবস্থাও করতে হবে তবে শুনতে হবে শোনারও একটা পদ্ধতি আছে আমাদের দেশে আমার জানা মতে যেই পরিমাণে ওয়াস মাহফিল এইভাবে বাইরে খোলা আকাশে সামিয়ানা করে যেই এই পদ্ধতিতে যেই পরিমাণে দিনই মাহফিল হয় আমার জানা মতে তামাম ওয়ার্ল্ডে বার্রে সদির বাদ দিয়ে তামাম ওয়ার্ল্ডের কোনো জায়গাতে এই পদ্ধতিতে হয় না America German Japan England Scotland Ireland তারপরে দুবাই টুবাই যা বলেন আরব আমিরাত সহ দিনই আলোচনা হয় বাইরে এমনটি সামিয়া না করে হাজার হাজার মানুষের ওপেন অনুমতি সেখানে থাকে না সবচেয়ে বেশি হয় বারবেস্তগিরে এই বাংলাদেশ ভারত পাকিস্তানে সবচেয়ে বেশি হয় এই জাতীয় এই পদ্ধতিতে দিনই আলোচনা এবং আমার মনে হয় ভারত পাকিস্তানের চাইতে তুলনামূলক মনে হয় বাংলাদেশে এই জাতীয় মাহফিলের পার্সেন্টেজ বেশি হবে যেই পরিমাণে মাহফিল হচ্ছে সেই পরিমাণে কিন্তু আমাদের চরিত্রের পরিবর্তন হচ্ছে না আমাদের আদর্শের পরিবর্তন হচ্ছে না আমাদের আমলের পরিবর্তন হচ্ছে না আমাদের ইমানই চেতনা সম্পূর্ণ হচ্ছে না কেন হচ্ছে না খুব ভালো করে বুঝবেন কারণ হলো ম্যাক্সিমাম ওয়াজ মাহফিল ইসলামী সেমিনার সেম্পোজিয়াম সম্মেলন ইসলামী মহাসম্মেলন তফসিরুল কোরআন মাহফিল সিরাতুল নবী হুব্বে রসুল সম্মেলন শানের সালত শানে সাহাবা এই জাতীয় নানা নামে যতদিনই মাহফিল হয়ে থাকে এই মাহফিলগুলির অধিকাংশ শ্রোতা মণ্ডলী যারা বয়ান শুনতে আসেন তাদের নিয়তটাও সমস্যা আমরা যারা বয়ান করতে আসি আমাদের নিয়ত এবং লক্ষ্যটাতেও সমস্যা আমরা যারা বয়ান করতে আসি আমি অন্যদেরটা বলতে পারবো না আমি আমারটা বলবো বয়ানের লক্ষ্য আর উদ্দেশ্য থাকা দরকার ছিল আমি আল্লাহ পাক আমার কাছে দিনই যে ইলম আমানত রেখেছেন সে আমানত আমি আমার মুসলমান ভাইদের কাছে পৌঁছিয়ে দেব এটা আমার লক্ষ্য থাকা দরকার ছিল কিন্তু আমাদের মনের ভিতরে এই জাতীয় লক্ষ্য কম থাকে বেশি থাকে হলো যেটি সেটি হচ্ছে দুনিয়া অর্জনের কথা বলতে চাই না তবে বেশি থাকে যেটি সেটা হলো একটা মাহফিলে যাওয়ার আগে মানসিকতা তৈরি হয় আমি মাহফিলে গিয়ে এমন বয়ান করব যেই বয়ানের দ্বারা সকল শ্রোতা যেন প্লিজড হয় আমাকে যেন বাহবা দেয় আরো বিশটা দাওয়াত যেন ওখান থেকে আসতে থাকে মানুষ যেন বলে আজকের মুফাসিরিনদের ভিতরে সবচেয়ে স্ট্যান্ডার্ড বক্তৃতা অমকের হয়েছে মানুষ যেন আমাকে আমার বক্তৃতায় স্লোগানে নাচতে থাকে এই জাতীয় নানা ফিকির আমাদের মস্তিষ্কের ভিতরে আসে আমার মতো যারা তাদের কথা বলতেছি মহাদ্দেশা হুজুরের মতো যারা তাদের কথা বলি নেই আমার মতো যারা তাদের কথা বলতেছি শ্রোতা মন্ডলীর অবস্থা কি হয় এরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম গুলি আসে ওয়াজ শুনতে দিন শিখতে আসে না ভালো করে বুঝবেন ওয়াজ শুনতে আসে দিন শিখতে আসে না যার কারণে ২০ বছরের ওয়াসনার পরেও মুখের ভিতরে দাড়ি গজায় নাই তিরিশ বছর হয় ওয়াসনার পরেও পাঁচ বক্ত নামাজ সে মসজিদে যায় পড়তে সক্ষম হয় নাই পনেরো বছর হয় ওয়াসনার পরেও বাসার ভিতরে পর্দার ব্যবস্থা করতে পারে নাই বিশ তিরিশ বছর হয় ওয়াসনার পরেও দোয়ায় কুনুতরা এখন পর্যন্ত শুদ্ধ হয় নাই চল্লিশ বছর হয় ওয়াজ শোনার পরেও জীবনের একটা রুকু মোহাম্মদুর রসুল্লাহর তরিকায় দেওয়ার মতো যোগ্যতা অর্জন করে নাই পক্ষান্তরে সাহাবায় কেরামের জীবন ইতিহাস খুঁজে দেখেন বিশ্বনবীজির কাছ থেকে সবচাইতে বেশি টাইম লং টাইম যেই ব্যক্তি ওয়াজ শুনেছেন উনি শুনেছেন শুধুমাত্র বিশ বছর এর চাইতে বেশি না কারণ মহানবীজির টোটাল জীবন হলো তেষট্টি বছর তেষট্টি বছরের নবুয়াদ প্রাপ্তির পূর্ববর্তী চল্লিশ বৎসর নবীজি ইসলামী বক্তব্য দেওয়ার কোনো প্রশ্নই উঠে না কোরআনের বক্তব্য দেওয়ার কোনো প্রশ্নই উঠে না কারণ তখনও তো কোরআন আল্লাহ নাজিলই করেন নাই নাজিল হয়েছে চল্লিশ বছর পূর্তি হবার পর এটা লাগে না কোরআন নাজিল হয়েছে বিশ্ব নবীজির চল্লিশ বছর পূর্তি হবার পর ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন চল্লিশ বছর পূর্তি হওয়ার পর কোরআন নাজিল হলেও তিন বছর মহানবীজির দাওয়াতের কাজ নিষিদ্ধ ছিল নবীজি তিন বছর দাওয়াতের কাজ করেন নাই আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি ছিল না তিন বছর পরে মহানবীজিকে দাওয়াতের কাজের অনুমতি দেওয়া হয়েছে তাহলে দাওয়াতের কাজ যখন থেকে শুরু হলো বিশ্বনবীজির জীবন শেষ হওয়া পর্যন্ত অনলি ফর কয় বছর ২০ বছর সমানিত উপস্থিতি সর্বোচ্চ সময়ে যে পয়গাম্বারের জবানে ওয়া শুনেছে সে হলো বিশ বছর এর চাইতে কম কি শোনে নাই সাহাবিরা দুই বছর শুনেছেন এক বছর শুনেছেন ছয় মাস শুনেছেন কিন্তু ছয় মাসেই মহানবীজির কণ্ঠের বক্তৃতা শুনে মানুষগুলি এমন রূপান্তরিত হল বিশ্বনবীজি যেই জগতে পৃথিবীতে যেই সময় পৃথিবীতে আগমন করলেন সেই যুগটা ছিল জাহেলিয়াতের যুগ বিশ্বের সবচেয়ে নিম্নমানের যুগ সবচাইতে খারাপ সময় কিন্তু মহানবীজির বক্তব্য শোনার পরে সাহবাইকেরামের জীবন চরিত্র যেভাবে পরিবর্তন হলো তাতে নবীজি যেই যুগে পৃথিবী থেকে চলে গেলেন সেই যুগটা হলো পৃথিবীর সবচাইতে সেরা যুগ খাইরুল কুরুনে করণী সুম্মাল্লাদিন ইয়ালুনাহুম সুম্মাল্লাদিন ইয়ালুনাহুম হাদিসখানা প্রতি জমায় দ্বিতীয় খুদ্বাতে খতিবের জবান থেকে শুনে থাকেন মহানবীজি বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠতম সোনার যুগ হলো আমার সাহাবায় কেরামের যুগ মাত্র ছয় বছর ছয় মাসের ওয়াজ শুনেই সাহাবিরা এমন চরিত্র পরিবর্তন করে ফেললেন স্বয়ং আল্লাহ পাক তাদের চরিত্রের উপরে খুশি হয়ে কোরআনে পাকের আয়াত নাজিল করলেন السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار الله تعالى بولدلين رسول الصحابي প্রত্যেকের উপরেই আমি সন্তুষ্ট এবং তাদের জন্য আমি জান্নাত রেডি করে রাখলাম সুবহান আল্লাহ ছয় মাসের বক্তব্য শুনে আল্লাহ পক্ষে সন্তুষ্ট করে ফেললেন জীবন তাদের চেঞ্জ হলো চরিত্র তাদের পরিবর্তন হলো একদম full change hundred hundred change আগে ছিল একদিকে এখন টোটালি একদম বিপরীত মুখে কিন্তু আমরা ২০ বছর ৩০ বছর শোনার পরেও আমাদের তমন কোনো পরিবর্তন দেখা যায় না কেন বড় একটা কারণ হলো অনেক কারণের বড় একটা কারণ আমরা ওয়াজ মাহফিল তফসির অনুষ্ঠানে আসি ওয়াজ শোনার জন্য দিন শিখার জন্য আসি না শোনা আর শিখার পার্থক্য আছে শোনা আর শিখার পার্থক্যটা বুঝাবার জন্য একটা মেসাল দিলে বুঝবেন আপনাদের এই অঞ্চলে গ্রাম দেশে কি প্রাইমারি স্কুল নেই আছে অনেক প্রাইমারি স্কুলের সামনের ফিল্ডটা অনেক বড় হয় অনেক গ্রাম দেশের ভিতরে কৃষকের ছেলে গরু এবং ছাগল রাখার জন্য প্রাইমারি স্কুলের ফিল্ড ব্যবহার করে একটা গরুর রাখাল ছাগলের রাখাল সে যখন প্রাইমারি স্কুলের ভিতরে প্রতিদিন ছাগল নিয়ে চড়াইতে আসে ওই রাখালের আপন চাস্ত ভাই বয়সে তিন বছরের ছোট সে ওই প্রাইমারি স্কুলে পড়ে প্রাইমারি স্কুলের টিচার যখন গণিতের টিচিং দেয় যখন তাদেরকে নামতা পড়ায় নামতা বুঝেন তো আপনারা নামতা পড়ায় তখন সুর বেদে বেদে যখন পড়ায় ছোট্ট কচি কণ্ঠে সকলেই যখন যুগল কণ্ঠে যখন পড়তে থাকে এক এককে এক দুই এককে দুই তিন এককে তিন কচি কণ্ঠের সম্মিলিত কণ্ঠ অত্যন্ত মধুমাখা মুগ্ধকর ওদের ছোট কচি কণ্ঠের নামতার আওয়াজ যখন বড় হয় তখন রাখালদের চিত্তকে আকর্ষণ করে মন আকর্ষণ করে রাখালেরা প্রতিদিন গিয়ে এই প্রাইমারি স্কুলের জানালার শিখটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন নামতা শুনে বলুন তো দেখি এই যে দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত গরু আর ছাগলের রাখাল প্রাইমারি স্কুলের জানালার শিক ধরে দাঁড়িয়ে থেকে নামতা শুনল পাঁচ বছরে তার কয়ের ঘরের নামতা মুখস্থ হয়েছে বলুন পক্ষান্তরে ওর ছোট তিন বছরের ছোট চাস্তবাই সেই স্কুলের ভিতরে পাঠশালায় বসে ব্রাঞ্চে টিচারের সামনে এক বছরের নামতা শিখতে গিয়ে তিন চারের ঘরের নামতা মুখস্থ করে ফেলল কারণ কি ভিতরে যে গেছে ও শিখতে গেছে বাইরে যে গেছে ও শুনতে গেছে শিখতে গেছে এই জন্য এক বছরেই পাশের ঘরের নামতা মুখস্থ হয়েছে শুনতে গেছে পাঁচ বছরেও দুইয়ের ঘরের নামতা মুখস্থ হয় নাই আমরা যেহেতু শুনতে আসি এজন্য আমাদের দিন শিখা হয় না এজন্য আমাদের পরিবর্তন হয় না সম্মানিত উপস্থিতি আজ থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যতদিন আল্লাহ তাল আমাদেরকে দিনই মাহফিলে অ্যাটেন্ড করার সুযোগ দান করেন আমরা কি শুনতে যাব না শিখতে যাব মনে থাকবে তো কথাগুলি আমরা দিন শিখতে আসব। দিন যখন শিখতে আসবেন তখন আর একটা ফায়দা হবে কি ফায়দা দিন যখন শিখতে আসবেন তখন আমাদের দেশে কিছু কণ্ঠশিল্পী আছে কণ্ঠশিল্পী বুঝেন তো যাদের আলোচনা ভিতরে নূর নাই কিন্তু কণ্ঠ বল চমৎকার যাদের আলোচনা নির্ভরযোগ্য তথ্য সমৃদ্ধ না যাদের আলোচনার ভিতরে জাল ফাও কথা ভরা এরা আজকে মার্কেটে চূড়ান্ত পর্যায়ের মার্কেট পেয়েছে এদের দাম খুব বেশি ষাট হাজার সত্তর হাজার অগ্রিম টাকা না দিলে আসে না অথচ এদের কেউ কেউ তো এমন আছে যাদের মুখ থেকে বের হওয়া তথ্য এদেশের কোনো মুসলমান যদি বিশ্বাস করে তাহলে তার ইমান চলে যেতে পারে এরকম এইরকম আছে না নাই জোরে বলেন আছে না নাই আজকে তারা বক্তৃতার মঞ্চকে দখল করেছে শুধুই মাত্র কেবলমাত্র আমরা দিন শিখার নিয়তে না আসার কারণে শ্রোতা হওয়ার কারণে ওয়া শুনতে আসার সুবাদে তারা বক্তৃতার মঞ্চে জাগা পেয়েছে নাইলে ওরা কখনো কোরআনের তফসিরের মঞ্চে জাগা পেত না আর সাধারণ মুসলমান মনে করতেছে যার কণ্ঠ যত উন্নত মানের সে তত বড় শাইখুল হাদিস সে তত বড় মুহাদ্দিস সে তত বড় আল্লামা সম্মানিত উপস্থিতি কণ্ঠ এক জিনিস আল্লামার এক জিনিস আপনাদের অঞ্চলে কি কখনো কোনো হকার আসে হকার হকার চিনেন আপনারা ওই যে মাঝে মাঝে মিউজিক দেখায় শেষে গিয়া ট্যাবলেট বিক্রি করে এরকম কি কখনো দেখছেন ওদের বক্তব্য শুনলে আপনি অবাক হবেন আপনাদের মৌলভীবাজার মেডিকেল কলেজ আছে নাই সিলেটে তো আছে সিলেটের মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান না পুরা কলেজের যে প্রধান প্রফেসর এই হকারের বক্তব্যের কাছে তার বক্তব্য ফেল তাই বলে কি একজন প্রফেসরের চাইতে হকারের চিকিৎসা উন্নত জোরে বলুন হাজার বক্তব্য দিলেও অশিক্ষিত গণ্ড মূর্খ কিছু মানুষের পকেট থেকে টাকা বের করতে পারে এর চাইতে বেশি কিছু না সম্মানিত উপস্থিতি চাপা থাকলে লাসানি করলেই বড় মাপের আলিম হওয়া যায় না আজকে দুঃখের সাথে বলতে হয় আমরা দিন শিখার নিয়তে না আসার কারণে ওয়া সোনার নিয়তে আসার কারণেই ওই জাতীয় মূর্খগুলি এই জায়গাগুলি দখল করে নিয়েছে শেখুল হাদি ইসাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলাই নাম কি কখনো শুনেছেন মনে হয় লং মার্চের সফল নায়ক বাংলাদেশের সকল ওলামায় কেরামের মাথার মুকুট ইসলামী আন্দোলনের অপরাজিত সিফা সালার সম্মানিত উপস্থিতি বাংলাদেশে সর্বপ্রথম বাংলাতে বোখারি শরীফের বঙ্গ অনুবাদক সাদিসের ছয় কিতাবের বঙ্গ লিখক সম্মানিত উপস্থিতি অনুবাদক উনি নিজেই বলেছেন দিনই মাহফিলগুলার মঞ্চ নষ্ট করা হয়েছে সুরের আগমন ঘটানোর কারণে এই জন্যে মোখতারাম আমি আপনাদেরকে অনুরোধ করব যখন দিন শিখতে আসবেন তখন কিন্তু এই কথাটা আর থাকবে না অমুক খুজুরের ওয়াসটা খুব বেশি মজেছে একটা মজে নাই এই প্রশ্ন আর তখন থাকবে না যখন শুনতে আসবেন তখনই মজা আর অমজার প্রশ্ন কথা বুঝাইতে পেরেছি আল্লাহ তালা আমাদের এ কথাগুলি হৃদয়ঙ্গম করে আগামী দিনগুলি চালার তৌফিক দান করুক জোরে বলুন আমি তাহলে আমাদের লক্ষ্য থাকবে টার্গেট থাকবে আমরা যখন আসব দিনই মাহফিলে দিন শিখার নিয়তে আসব আমরা ওয়াজ শোনার নিয়তে আসব না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ আমি বলতে বলতেই আপনারা আলহামদুলিল্লাহ মাহফিলের অবস্থানটা সুন্দর করে ফেলেছেন যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে লক্ষ্য করে একটা হাদিস বলতে চাই রসুল করিম সাল্লু আলহিউসাল্লাম মসজিদে নববীতে একদিন বক্তব্য দিচ্ছিলেন এ ভাই আমার কথা শুনেন আপনারা ওদিকে তাকান কেন মসজিদে নববীতে মহানবীজি বক্তব্য দিচ্ছেন কোন মসজিদে ওই মসজিদে নামাজ পড়লে এক ওক্তে কয় বক্তের নেকি পঞ্চাশ হাজার বক্তের নেকি বয়ান করতেছেন কে মহানবী বয়ানের ভিতরে দেখলেন মসজিদে নববীর কন্যারে এক দুইজন কিছু সাহাবি দাঁড়িয়ে আছে নবীজি বললেন ইজলিসু তোমরা বসো নবীজি যখন বললেন তোমরা বসো ভিতরের সাহাবিরা কি করেছে এটা আপনারা পরে বুঝেন হজরতে আবদুল্লাহ উনি বাসায় ছিলেন শুনতে পারলেন মহানবীজি মসজিদে নবীতে বয়ান করতেছেন উনি বিশ্বনবীজির বয়ান শোনার জন্য ঘর থেকে বেরিয়ে আসতেছিলেন এখনো মসজিদে নববীর ভিতরে ঢুকতে পারেন নাই বাইরে রাস্তাতে উনি আসতেছেন ঠিক সেই মুহূর্তে হজরত ইবনে মাসউদের কানের পর্দায় মহানবীজির কণ্ঠের আওয়াজ বাড়ি লাগলো ইজলিসু তোমরা বসো হজরত ইবনে মাসুদ আদি আল্লাহ তালানু ওখানেই বসে পড়লেন বয়ান শেষ সাহাবা একরাম চলে যাচ্ছেন ইবনে মাসুদ রাদি আল্লাহ তালানহ তখন ডুবতেছেন নবী আলাই ইসলাম জিজ্ঞেস করলেন আবদুল্লাহ তুমি কইছিলে উনি উত্তর করলেন ইয়ারসুল আল্লাহ আপনার বয়ান শোনার জন্য বাসার থেকে বের হয়ে আসতেছিলাম আমি যখন ওই পাশে দারাস্তার ওখানে এসেছি তখন আপনার কণ্ঠের একটা আওয়াজ আমার কানে ঢুকলো ইজলিসু তোমরা বসো নবীজি আমি ওখানেই বসে পড়েছিলাম ওখান থেকে আপনার দিনে আলোচনা শুনেছি নবীজি বললেন আমি কি তোমাকে বসতে বলেছি আমি তো মসজিদ নববীর ভিতরে যারা দাঁড়ানো ছিল তাদেরকে বসতে বলেছি হজরত ইবনে মাসুদ রাজি আল্লাহ উত্তর করলেন অগরসুল সাল্লাহ আলহিসাল্লাম আমি আপনার কথার তর্জমা বুঝতে ভুল করিনি তবে আমি কেন বসেছি যখন আমার কানে বস শব্দটা পয়গাম্বারের বস শব্দটা আমার কানে ঢুকছে তখন আবদুল্লার কি শক্তি আছে যদিও বুঝেছি আমাকে বলেন নাই কিন্তু আমার কানে তো পৌঁছিছে বসো এই জন্য আমি সাথে সাথে ওখানেই বসে পড়েছি বাহ্যিক ভাবেও যাতে পয়গাম্বারের হুকুমের খেলাফ না হয় এ হলো সাহাবি এজন্যই তাদের জীবনের এমন পরিবর্তন এজন্যই তাদের জীবদ্দশায় আল্লাহ পকের জান্নাতের সুসংবাদ জন্যে আমি অনুরোধ করব যেই বন্ধুরা দিনী আলোচনা শুনতে চান যদি বসার মতো সুযোগ থেকে থাকে আল্লাহর হস্তে বসে পড়বেন যদি বসার মতো জায়গা থাক না থাকে সেই ক্ষেত্রে প্রয়োজনের কারণে আপনি দাঁড়াবেন রুফি আল কলম আনসালাস তার ভিতরে আনিল মাহুর একটা আপনার জন্য তো অনুমতি আছে আল্লাহ তালা আমাদের সকলকে এ দিনই কথাগুলোর উপরে আমলের তৌফিক দান করুন আমাকে যে আয়াতে কারিমা দেওয়া হয়েছে আলোচনার জন্য সে আয়াতে কারিমার আরো একটু আগে থেকেই আয়াতে কারিমার একটি শানে নজুল আছে তার ভিতরে এ আয়াতে কারিমাও সামিল শানে নুজুল হলো হজরতে আউস বিন সাবেদ বিশ্বনবীজির একজন সাহাবি নবী আলাইহিসালামের আগমনের আগে জাহিলিয়াতের যুগে একটি সিস্টেম ছিল কি সিস্টেম কোনো মানুষ যদি মরে যেত তাহলে তার পরিত্যক্ত সম্পদের ওয়ারিশ হতো ওই মৃত ব্যক্তির শুধুমাত্র কেবলমাত্র সাবালেক ছেলেরা নাবালেক ছেলেও কোনো ওয়ারিশ হতো না মেয়েরা বালেক হোক আর না বালেক হোক এদেরকে বাবার পরিত্যক্ত সম্পদের কোনো অংশীদারিত্ব দেওয়া হতো না আপনারা বলুন তো দেখি বাবার পরিত্যক্ত সম্পদ সবচেয়ে বেশি প্রয়োজন সাবালেক ছেলের না নাবালেগের একটু জোরে বললেন না যে বাবা পৃথিবী থেকে চলে গেল নাবালেক শিশু রেখে গেল বালেক শিশু রেখে গেল ছেলে রেখে গেল বলুন তো দেখি প্রয়োজন এই সম্পদের বেশি প্রয়োজন সাবালেগের না নাবালেগের নাবালেগের ছেলে এবং মেয়ে রেখে গেল এর ভিতরে সবচাইতে বেশি প্রয়োজন ছেলের না মেয়ের মেয়ের মেয়ের তো কর্মক্ষম না মেয়ে তো দুর্বল এমনিতেই তো মানুষকে দুর্বল করে তৈরি করা হয়েছে খুলিকাল ইনসানু জাইফা তার ভিতরে নারী তো আরো দুর্বল সময় উপস্থিতি জাহেলিয়াতের যুগের সিস্টেমটাই হলো জুলুম আর জাহালত সম্পূর্ণ সেটি হচ্ছে বাবা মরে গেছে বাবার কর্মক্ষম সন্তানদেরকে বাবার পরিত্যক্ত সম্পদের মালিকানা দেওয়া হতো নাবালেক ছেলেদেরকে দেওয়া হতো না মেয়েদেরকে দেওয়া হতো না এটা ছিল কেন কারণ তাদের থিওরি হলো বাবার যেই সন্তান যুদ্ধক্ষেত্রে যাইতে পারে না সে সন্তান বাবার যোগ্য সন্তান না যে ফাইট করতে পারে যে যুদ্ধ করতে পারে যে মারামারি করতে পারে সেই হলো বাবার যোগ্য সন্তান সুতরাং সেই বাবার সম্পদের মালিক হবে অন্য কেউ এটার মালিক হবে না ইদানিংকালে দেখবেন এই জাতীয় জাহেলিয়াত আমাদের দেশেও বিচারণ করতেছে এখন দেখবেন যেই দলের যেই সমস্ত ছেলেরা সবচাইতে বেশি গুন্ডামি পান্ডামি নোংরামি করতে পারে তাদের প্রমোশন তত বেশি যেই দলের নেতা আদর্শবান যেই দলের নেতা আদর্শবান যেই দলের নেতার ভিতরে মানুষত্ব সম্পূর্ণ যেই দলের নেতার ভিতরে ইনসানিয়ত আছে যে আদর্শবান যে নিষ্ঠাবান যে সত্য নির্বিক ভালো তাকে আজ পথ থেকে বঞ্চিত করা হচ্ছে সবচাইতে মারাত্মক ডেয়ারিং আর খারাপ যারা তাদেরকেই পদে বসানো হচ্ছে এ পদ্ধতি হলো জাহালতের পদ্ধতি রাজনৈতিক প্ল্যাটফর্ম বলেন আর যে কোনো প্ল্যাটফর্ম বলেন যতক্ষণ পর্যন্ত ভালো মানুষের মর্যাদায়ন না হবে ততক্ষণ পর্যন্ত কোনো দেশ আর দেশ আর জাতি শান্তি পেতে পারে না শান্তি নিশ্চিত করতে চাইলে আপনি আপনার ফ্যামিলির ভিতরে সবচাইতে আস্থাভাজন ভদ্র সভ্য কুলীন মুত্তাকি পরহেজগার তাকেই আপনার ফ্যামিলির প্রধান বানাতে হবে সমাজের প্রধান বানাতে হবে ইউনিয়নের প্রধান বানাতে হবে ইর থানার প্রধান বানাতে হবে এই একটু ডিস্ট্রিক্টের প্রধান বানাতে হবে বিভাগের প্রধান বানাতে হবে দেশের প্রধান বানাতে হবে তা যদি না করা হয় যদি প্রধানের দায়িত্ব যদি দেওয়া হয় দেশ ও জাতির নিকৃষ্টতম ব্যক্তিদের হাতে তাহলে শান্তি হাজার চেষ্টা করেও কখনোই প্রতিষ্ঠা করা সম্ভব এটির এই বিষয়ের উপরে বক্তব্য দেওয়ার কোনো দরকার নাই কারণ আমরা নিজেরাই মুক্তালাবিহী আমরা নিজেরাই ভুক্তভোগী এটার উপরে বক্তব্য দেওয়ার দরকার নেই জাহেলিয়াতের যুগের সেই রুসুম অনুযায়ী আউস বিন সাবিত রাজিয়াল্লাহু আনহু পয়গম্বারের এক বিশিষ্ট সাহাবি ইন্তেকাল করলেন রেখে গেলেন দুটি মেয়ে একটি ছেলে এবং স্ত্রী এই তিন সন্তান রেখে গেলেন দুটি মেয়ে একটি নাবালেক ছেলে এবং স্ত্রী ওই সেই সিস্টেম অনুযায়ী তার চাস্তো ভাই আউস বিন সাবেত রাজি চাচাতো ভাই দুইজন একজনের নাম খালিদ আর একজন নাম আরফাজা এই দুইজন এসে চাস্তো ভাইয়ের মরণের পরে তার সমুদায় সম্পদ জোরে দখল করে নিল জোর করে অসহায় বিধবা মহিলা সাহাবি রসুলের স্ত্রী ছোট্ট বাচ্চা শিশু কন্যাদেরকে নিয়ে অসহায়ত্বের সাগরে হাবুডুবু খাচ্ছিল কার কাছে গিয়ে বলবে কার কাছে গিয়ে বলবে সবাই তো ওই দলের সবাই তো ওই থিওরির সবাই তো ওই সেন্সের সবাই তো ওই মানসিকতার শেষ পর্যন্ত যেহেতু সাহাবি সাহাবায়ক রাম তাদের কোনো প্রয়োজনে মহানবীজির দরবারে যাবেন এটাই স্বাভাবিক পরবর্তীতে এই বিধবা সাহাবিয়া তার তিন সন্তানকে নিয়ে মহানবীজির দরবারে উপস্থিত হলেন নবী আলহিসের কাছে সকল গুজারি জানালেন এবং আবেদন করলেন আমার এই ইয়তিম বাচ্চাদের জন্য নবীজি আপনি একটা ব্যবস্থাপত্র দিয়ে দিন নবী আলহিসাম বললেন তুমি একটু অপেক্ষা করো আমার দৃঢ় বিশ্বাস এই ব্যাপারে আসমানি কোনো ফায়সালা এসে যাবে সম্মানিত উপস্থিতি বাস আসমানি ফায়সালার অপেক্ষা করলেই কিছুক্ষণ পরেই জিব্রাইল আমিন কোরআনে পাকের লিরিজালি নাসিব মিম্মা তারাকাল ওয়ালি ওয়াল আকরাবুন এখান থেকে আয়াতে কারিমা নিয়ে মহানবীজির দরবারে হাজির হয়ে মুসলমানদের মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ মুসলমান কেমনে কোন পন্থায় কাদের মাঝে বন্টন করবে এ বিষয়ে সবিস্তারে বক্তব্য ফয়সালা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়ে গেল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলেন আজকে খুব ভালো করে ভাবতে হবে আমাদের দেশের নারী প্রগতিবাদী স্লোগানদারীরা নারীর প্রগতিবাদী স্লোগানদারীরা আমাদের দেশের তথাকথিত শিক্ষিতা নারীরা ইসলামকে তাদের নিজেদের জন্য বার্ডেন মনে করে ঝামেলা মনে করে ইসলামকে অনেক কষ্টকর মনে করে ইসলামকে আজকের আধুনিক যুগে ইসলাম তাদের সাথে সুন্দর ব্যবহার করে নাই সুষম বন্টন করে নাই তাদের হক তাদের পাওনা তাদেরকে দেয় নাই এই জাতীয় বক্তব্য দেওয়ার মতো কুলাঙ্গার আমাদের দেশে আছে না নাই তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতে চাই পুরা কোরআন পড়ার প্রয়োজন নাই নিসার নয় আর দশ নম্বর আয়াতে কারিমা পড়ে দেখো ইসলাম তোমাদেরকে সুষম বন্টন থেকে বঞ্চিত করেছে নাকি ইসলাম তোমাদেরকে নর্দমা থেকে টেনে উঠায়া মর্যাদার আসরে সমাসীন করেছে ইসলাম বঞ্চিত করে নাই ইসলাম তোমাদের হক দিয়েছে ইসলাম তোমাদের হক নষ্ট করে নাই ইসলাম তোমাদের হক প্রতিষ্ঠা করেছে একটু যদি লক্ষ্য করেন নারীদের জন্য আল্লাহ তালার শরীয়তার ইসলাম যা দিয়েছে অকল্পনীয় অকল্পনীয় আজকের প্রগতিবাদের দাঁড়ি ইসলাম বিদ্বেষী নারীদেরকে বুঝাইতে চাই ও মুসলমানদের মুসলমানদের বিপদগামী নারীর দলেরা একটু ভালো করে শুনে রাখো তোমাদের অবস্থা ছিল অতীতে চূড়ান্ত পর্যায়ের মারাত্মক পর্যায়ের মহাদ্দেশ আলী আপনাদের বলেছেন ওয়া জিন্দা কবর দেওয়া হতো তোমাদেরকে হত্যা করা হতো তোমাদেরকে বঞ্চিত করা হতো মরে গেলে সেই সম্পদে তোমাদের মালিকানা দেওয়া হতো না ইসলাম তোমাদেরকে শুধু সম্পদের মালিকানাই দিয়েছে তাই না ইসলাম শুধু তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করেছে তাই না বরং একজন নারী জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তাকে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য আল্লাহ পাক তাম ব্যবস্থা করে দিয়েছেন কেমনে করেছেন ঠান্ডা মাথায় বুঝবেন নারী হলো একজন নারী হলো একজন এই একজন নারী জন্মের পর থেকে কবরে যাবার আগ পর্যন্ত কখনো যেন নির্যাতিত না হয় বঞ্চিত না হয় কখনো যেন সে লাঞ্ছিত না হয় কখনো যেন সে দুঃখিত না হয় কখনো যেন সে পীড়িত না হয় এই জন্য আল্লাহ তালা তিন শ্রেণীর মানুষকে জান্নাতের লোভ দেখাইছে কয় শ্রেণীর মানুষকে তিন শ্রেণীর মানুষকে একজন মাত্র নারীর মর্যাদা মর্যাদায়নে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তালা জান্নাতের লোভ দেখাইছেন যেমন হাদিসে পাকের মধ্যে আসছে রসুল করিম সাল্লাহ আলিহাসাল্লাম এরশাদ করেন তোমাদের ভিতরে কোনো বাবার যদি তিনটা কন্যা সন্তান হয় তিনটা কন্যা সন্তানকে যে সে যদি সঠিক শিক্ষায় শিক্ষিত করে সঠিক পাত্রে পাত্রস্থ করে কথা তো বুঝেন আপনারা সঠিক শিক্ষা বুঝেন সঠিক শিক্ষা কোনটা A B C D one two three এক দুই তিন ক খ গ গাওয়া এটাই সঠিক শিক্ষা জোরে বলুন এটা সঠিক শিক্ষা নয় সঠিক শিক্ষা কোনটা এটা আমাদের কাছে জিজ্ঞাসা করা দরকার নাই আমাদের বাংলাদেশের আজকে ক্ষমতাধর যারা আছে প্রশাসনে যারা আছে এদেরকে জিজ্ঞেস করলেই পেয়ে যাইবেন আপনারা জানেন বাংলাদেশে একজন বড় কুল পুলিশ কর্মকর্তার মেয়ে নাম তার ঐশী সে কোনো এক পর্যায়ে সে তার হাতে দা দিয়ে তার বাবার মাকে খুন করলো খুন করার পরে এই ঐশী এই ঐশীকে যখন জেলখানায় ঢুকানো হলো এখন এই ঐশীকে এই বিপদ থেকে সরাবার জন্য আসল শিক্ষায় শিক্ষিত করার জন্য এর জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ করে এখন জেলখানায় নিয়মিত তাকে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে কি প্রমাণ করে প্রমাণ করে এই কথা এ বি সি ডি ক খ গ ওয়ান টু থ্রি এই শিক্ষা দিয়ে কখনো আদর্শ মানুষ হয় না আদর্শ মানুষ যদি হতো তাহলে ঐশী কখনো তার নিজের দা দিয়ে বাবার মাকে খুন করত না ঐশীকে তো এ বি সি ডি শিক্ষা দেওয়ার জন্য ঢাকা শহরের সব চাইতে উন্নত মানের প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল ঐশীকে জাগতিক শিক্ষা এক্সপার্ট করে গড়ে তোলার জন্য বাংলাদেশের সবচাইতে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো হয়েছিল জাগতিক শিক্ষার দ্বারা ঐশীর চরিত্র পরিবর্তন হয় নয় ঐশী একটা কুলাঙ্গারে রূপান্তরিত হয়ে মা বাবার খুনি পর্যন্ত হয়ে বাংলার ইতিহাস কলঙ্ক করেছে সম্মানিত উপস্থিতি কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন ঐশীকে বিসিডি শিক্ষা দেওয়ার স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল জানেন না আপনারা ঐশীকে প্রতি মাসে এক্সেস তার খরচের জন্য বাবার পক্ষ থেকে দেওয়া হতো এক থেকে দেড় লক্ষ টাকা সেই শিক্ষায় শিক্ষিত হলো মার বাবার খুনি হয়ে গেল বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করল সেই ঐশীকে আজকে ঠিক করার জন্য জেলখানার ভিতরে রেখে ধর্মীয় শিক্ষা দেয় একটু হেসে দেন আপনারা একটু হেসে দেন আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী আছে না যেই বুদ্ধিজীবীদের বুদ্ধি থেকে শুধু কোরআন বিরোধী কথাই বের হয় কিছু কলামিস্ট আছে না যাদের কলমের খোসায় শুধু কোরআন আর ইসলাম আক্রান্ত হয় কিছু কবি আর সাহিত্যিক আছে না চলে বলেন আছে না নাই যাদের কবিতা ইসলাম আর কোরআন বলাকে আক্রান্ত করা হয় তাদেরকে বুঝাইতে বুঝাইতে চাই আমরা হুজুরেরা বলি জেলখানায় নিয়ে কোরআনের শিক্ষা দিয়ে আদর্শবান করার দরকার নেই তার আগে মুক্তবে পাঠায় দিলে ঐশীয় খুনি হতো না বাংলাদেশের ইতিহাস কলঙ্কিত হতো না ঐশীর বাবার মাকেও অসময়ে মরা লাগত না সম্মানিত উপস্থিতি খুব ভালো করে বুঝবেন কথাগুলি এজন্য বলতেছিলাম সুশিক্ষা মূল শিক্ষা দিনই শিক্ষায় শিক্ষিত করে সঠিক পাত্রে পাত্রস্থ করা সঠিক পাত্রে পাত্রস্থ করা বুঝেন তো আপনাদের সিলেটে কেমন মৌলভীবাজারে কেমন জানি না আমাদের সিরাজগঞ্জে হলো ইদানিংকালে অনেক অনেক ফ্যামিলি তার মেয়েটাকে বিবাহ দিতে চায় কোথায় সরকারি চাকরি করে সরকারি চাকরি করে তো সরকারি চাকরিতে তো বেশি বেতন নাই তো অসুবিধা নাই এমনি লিগাল বেতন দশ বিশ হাজার টাকা হলেও উপরি কামাই আছে আপনাদের বাজারে সিস্টেম আছে নাকি না হস করে আসতে হাজি সাহ মেয়েকে বিয়ে দিতে চায় সরকারি চাকরি করে কেন কয় মান্থলি মিনিমাম বিশ ত্রিশ লাখ টাকা তার ইনকাম আছে আমি জিজ্ঞাস করি এটা বৈধ না অবৈধ জোরে বলুন অবৈধ যদি বিশ লাখ টাকাও হয় এই টাকা দিয়া যেই সন্তানদেরকে আগামী দিনে বড় করবে ওইটা হয়তো পঙ্গু হবে না হয় বোবা হবে না হয় পাগল হবে না হয় ঐশী হবে ঠিক বললাম না ভুল বললাম যে কোনো একটা হতেই হবে সহি শুদ্ধ হালাল টাকা দিয়া পালন করো তোমার সন্তানকে তোমার সন্তান তুমি বুড়ো হবে বৃদ্ধ হবে তোমার সন্তান তোমার পায়ে তেল লাগাবে হারাম টাকা দিয়ে বড় করবা তোমার সন্তান তেল লাগাবে না গড়ায় চুরি লাগাবে বোবা হয়ে পড়ে থাকবে হাফ টাল হাফ টাল ফুল টাল বুঝেন তো টাল টুল তো বুঝেন ডিজিটাল তো বুঝেন ডিজিটাল তো বুঝেন টাল না বুঝলেও ডিজিটাল বুঝেন আলহামদুলিল্লাহ মাশাল আমাদের দেশ এখন ডিজিটাল মানুষগুলা ফুল টাল বুঝেন নাই দেশ ডিজিটাল কিন্তু মানুষ সবাই না আবার ম্যাক্সিমাম ফুল টাল কি বলে কি করে তাও বুঝে না মনে আসলো একটা বক্তব্য দিয়ে দিল বলে ফেললো আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক ভালো করে বুঝবেন নবীজি আম্মাদান বললেন অগরসুল যদি কারো দুইটা কন্যা সন্তান হয় সে যদি সুশিক্ষায় শিক্ষিত করে সঠিক পাত্রে পাত্রস্থ করে যে হারাম খায় না সঠিক দিনের উপরে চলে এমন পাত্রের কাছে যদি উঠায় দেয় তাহলে কি সে জান্নাত পাবে না নবীজি বললেন অবশ্যই পাবে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালানহা আবারও জিজ্ঞেস করলেন ওগো নবীজি যদি কারো একটা কন্যা সন্তান হয় সে যদি এমনটি করে সে কি জান্নাত পাবে না নবীজি বললেন তাও পাবে সুহান আল্লাহ বললেন না যে তাহলে কন্যা সন্তানের বাবাকে প্রথমেই জান্নাতের লোভ দেখানো হলো এই তোমার ঘরে জন্ম নিল যেই কন্যা একে দুঃখ দিও না একে ধমক দিও না একে বেদনা দিও না একে পীড়িত করো না একে খুব ভালোভাবে মহাব্বত করো একে খুব সুন্দর করে মহাব্বত করো এটাকে সঠিক পাত্রে পাত্রস্থ করো আমি তোমাকে জান্নাত দেব এ মুসলমানের নারী ভালো করে শুনবেন আপনি একজন মাত্র মেয়ে বাবার ঘরে জন্মগ্রহণ করলে বাবা যাতে আপনাকে কষ্ট না দেয় এই জন্য আপনার বাবাকে আল্লাহ বললেন তোমার ঘরের মেয়েকে তুমি ভালো করে লালন করো আমি তোমাকে জান্নাত দেব জান্নাতের লোভে বাবা তো আর মেয়েকে কখনোই অশান্তিতে রাখতে যাবে না কিছুদিন পরে মেয়েটি বড় হলো বিবাহ দিল চলে গেল স্বামীর ঘরে আল্লাহু আকবর আল্লাহু আকবার স্বামীকে কি বলে দিল নবী আল ইসলাম বলেন খিয়ারুকুম খিয়ারুকুম লি আহলিহি স্বামীকে বলে দিল স্বামী তুমি যেই মেয়েটাকে তোমার ঘরে অর্ধাঙ্গিনী হিসেবে নিয়ে আসলে ওয়াইফ হিসেবে নিয়ে আসলে স্ত্রী হিসেবে নিয়ে আসলে রফিকায় হায়াত হিসাবে নিয়ে আসলে খবরদার তার মন মালিন্য করো না তাকে কষ্ট দিও না কেন তুমি যদি আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চাও তাহলে তুমি তোমার স্ত্রীর কাছে প্রিয় পাত্র হও আল্লাহ পাকের কাছে প্রিয় পাত্র হবে স্বামী চিন্তা করলো আল্লাহর প্রিয় পাত্র না হলে তো আমার বাঁচার কায়দা নাই সুতরাং বেগমের উপরে আর কখনোই টর্চারিং করা যাবে না এই হাদিস যাদের জানা আছে তারা স্ত্রীর উপরে টর্চারিং করে না কোন আলেম এ পর্যন্ত অ্যাসিড ঢেলে দিয়ে তার স্ত্রীকে মারে নাই কোন হাফেজে কোরআন এ পর্যন্ত তার স্ত্রীর উপরে পাশবিক নির্যাতন চালায় নয় অ্যাসিড নিক্ষেপ করে ঝলসে দিয়েছে তারা বাংলাদেশের উন্নত বেশি বাজেট ব্যয় করে শিক্ষিত করা হয় যাদেরকে তারা সম্মানিত উপস্থিতি খুব ভালো করে মনে রাখবেন যারা নিজের স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে দেয় অ্যাসিডে ঝলসে দেয় রাস্তার ভিতরে ইপটিজিং করে যারা অস্ত্র নিয়ে দিনের বেলায় মহড়া দেয় যারা ফ্যান্সি ডিলার ইয়াবার ব্যবসা করে তারা জঙ্গি হয় না যারা আল্লাহর কোরআন পরে তারা জঙ্গি হয় এটা নিঃসন্দেহে নাস্তিকার মোট্টাদের দালালি করা ছাড়া আর কোনো কথা হতে পারে না বাংলাদেশে কোন হুজুরে বা সহদরা পড়েছে পর্যন্ত ফেন্সিডিল গাঞ্জা হিরোইন সম্মানিত উপস্থিতি কথাগুলা দিল দিয়ে বুঝবেন তাহলে স্বামী কেউ বলে দিল এই এ মেয়েটাকে তুমি কষ্ট দিও না তুমি আমার কাছে প্রিয় পাত্র হবে স্বামী আল্লাহ পাকের কাছে প্রিয় পাত্র হওয়ার লালসায় লোভে তার স্ত্রীকে আর আঘাত করতে যায় না এখন স্বামী বুড়ো হয়ে গেছে মরে গেছে অথবা বেঁচে আছে এখন মার জিম্মাদারি হলো তার সন্তানের হাতে আল্লাহ পাক সন্তানকে তার রসুলকে দিয়ে জানায় দিলেন ইন্নাল আকদামিল এ মুসলমান খবরদার যাই না রাখো জীবনেও কোনোদিন তুমি তোমার আব্বা আম্মাকে কষ্ট দিতে যাইও না কেন রিদাল ওয়া আল্লাহকে সন্তুষ্ট করতে চাও জেনে রাখো মা বাবাকে সন্তুষ্ট করা ছাড়া আল্লাহকে সন্তুষ্ট করার কোনো ওয়ে নাই আব্বা আম্মা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট আব্বা আম্মা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট খবরদার খবরদার তুমি কখনোই তোমার আব্বা আম্মারে অসন্তুষ্ট করতে যাও না ওয়াকাদা রব্বুক ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে কি দিক নির্দেশনা দিলেন কাদা রব্বুক তোমাদের রবের চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহ আমি আল্লাহ ছাড়া কারো সামনে মস্তক অবনত করতে যেও না খবরদার খবরদার আমি আল্লাহ ছাড়া কারো সামনে মস্তক অবনত করতে যেও না এবং কি করো ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা আব্বা আম্মার সঙ্গে সুন্দর আচরণ করো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা ফালা তাকুল্লাহুমা উফ যদি পিতামাতা দুইজন বৃদ্ধ হয় অথবা যে কোনো একজন যদি বৃদ্ধ হয় বার্ধক্যজনিত কারণে একটা কথা বারবার তোমাকে জিগায় বাবা তুমি কখন আসছো উত্তর দিলা কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করে বাবা কখন আসছো উত্তর দিলা কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করে বাবা কেউ কখন আসছো আবারও উত্তর দিলা বাবা বার্ধক্যজনিত কারণে তার স্মৃতিশক্তি হ্রাস পেয়ে গেছে তাই তো তোমারে বারবার জিজ্ঞাসা করে বারবার জিজ্ঞাসা করার কারণে তুমি বিরক্ত হইয়া কখনোই আহ বলবা না তুমি বিরক্ত সুর কখনোই তুমি ব্যবহার করবা না কারণ তুমি যদি বিরক্তির সুর এখানে ব্যবহার করো আসমানের মালিক তোমার উপরে বিরক্ত হয়ে যাবে ওয়ালা তানহার হুমা ধমক দিয়ে কথা বলো না ধমক দিয়ে কথা বলো না ওয়াকুল্লাহুমা কৌলাং আব্বার সাথে কথা বলবা মিষ্টি মিষ্টি আব্বার সাথে কথা বলবা ভদ্রতা চিত্তে আব্বার সাথে কথা বলবা প্রেম মাখা আব্বার সাথে কথা বলবা মোহাব্বত মাখা আব্বার সঙ্গে কথা বলবা অত্যন্ত লাজুকতার সাথে বিনয়ের সাথে কেমন বিনয়ে আমার উস্তাদ শেখুল হাদিসাল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই বলতেন একজন ছাত্র উস্তাদের সামনে কেমনে আসতে হয় উনি বলেন একে তো ভিজা বিড়াল তার উপরে পড়ছে কোনো ফ্যান এই বিড়ালের অবস্থা যেমন লাজুক হয় উস্তাদের সামনে বন্ধুর আমার ছাত্রের অবস্থা তেমন লাজুক হওয়া দরকার উস্তাদের যদি এত বড় হক হয় যিনি তোমারে তিনি তোমারে জন্ম দিলেন যার উদরে তুমি জন্মগ্রহণ করলা তার দাম তার মর্যাদা আরো কত বড় আল্লাহ মুসলমান বন্ধুরা রে আমার তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই মাকে সন্তান যাতে কষ্ট না দেয় একজন মাত্র মেয়ে একে যাতে কষ্ট না দেয় এই জন্য তার সন্তানদেরকেও আল্লাহ পাক জান্নাতের লোক দেখাইলেন আল্লাহু আকবর মেয়ে কয়দা একটা মাত্র মেয়ে একজন মাত্র মেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখনো যাতে নির্যাতিত না হয় বঞ্চিত না হয় কখনো যেত অপমানিত না হয় কখনো যেন কষ্টের ভিতরে না পড়ে সারা জীবন স্বাচ্ছন্দ্যে থাকতে পারে মুহাব্বত তার ভালোবাসার পুতুল হিসাবে তারা যাতে রাখে এই তার বাবাকেও জান্নাতের লোভ দেখাইলেন স্বামীকেও জান্নাতের এই মানে পরোক্ষ ভাবে জান্নাতের লোভ দেখাইলেন তার সন্তানকে ডাইরেক্ট জান্নাতের লোভ দেখাইলেন একজন মাত্র নারীর লক্ষ্যে শান্তি পৌঁছাবার জন্য তিন জনকে জান্নাতের লোভ দেখাইলেন যেই মালিক সেই মালিকের পদ্ধতি তোমার পছন্দ হয় না তোমার চাইতে কুলাঙ্গার আল্লাহর জমিনে কেউ হতে পারে না সম্মানিত উপস্থিতি কথাগুলো একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন তো বলতেছিলাম শানের রসুল মনে আছে তো আপনাদের কথাটা একটু বড় হয়ে যাচ্ছে আমি ইনশাল্লাহ শর্ট করতে পারবো অসুবিধা নেই সম্মানিত উপস্থিতি তো জাহেলিয়াতের যুগের সিস্টেম তো মনে আছে আপনাদের কি বাবা মরে গেলে নাবালেক শিশুকে দেওয়া হতো না বালেক শুধুমাত্র বালেক ছেলে দেয় নিত মেয়ে বালেক হোক আর নাবালেক হোক তাদের দেওয়া হতো না চলে আসলেন পয়গম্বারের এক সাহাবির স্ত্রী নাবালেক শিশু এবং মেয়েদেরকে নিয়ে আর্জি পেশ করলেন আল্লাহ পাকের রসুল বললেন অপেক্ষা করো আল্লাহ পাকের পক্ষ থেকে ফায়সালা এসে যাবে বাস ফায়সালা এসে গেছে কি ফায়সালা আমাকে যদিও নয় এবং দশ নাম্বার আয়াত থেকে দেওয়া হয়েছে কিন্তু কথাটা বুঝাবার জন্য আমাকে একটু আগের থেকে বলতে হবে অসুবিধা তো নাই সম্মানিত উপস্থিতি মেয়েদের জন্যেও তাদের পিতামাতা নিকটাত্মীয়র পরিত্যক্ত সম্পদের ভিতরে তাদের হিস্সা আছে সুবাহ বললেন না যে আজকের থেকে মেয়েরা বাবার পরিত্যক্ত সম্পদের মালিক হয়ে গেল আল্লাহ তালা বলেন মিম্মা কল্লা মিনহু আউ কাসুর বাবার রেখে যাওয়া সম্পদ অধিক যদি হয় সেখানেও মেয়ের অংশ আছে বাবার রেখে যাওয়া সম্পদ যদি অল্প হয় সেখানেও মেয়ের অংশ আছে বাবার রেখে যাওয়া সম্পদ যদি স্থাবর হয় সেখানেও মেয়ের অংশ আছে বাবার রেখে যাওয়া সম্পদ যদি অস্থাবর হয় সেখানেও মেয়ের অংশ আছে বাবার রেখে যাওয়া সম্পদ যদি বাংলাদেশে হয় সেখানেও মেয়ের অংশ আছে বাবার রেখে যাওয়া সম্পদ যদি আমেরিকায় হয় সেখানেও মেয়ের অংশ আছে বাবার রেখে যাওয়া সম্পদ যদি নগদ মুদ্রা হয় সেখানেও মেয়ের অংশ আছে বাবার রেখে যাওয়া সম্পদ যদি ব্যাংকের টাকা হয় সেখানেও মেয়ের অংশ আছে এর ভিতরে শুধুমাত্র ছেলেদেরকে সম্পদ দিয়ে মেয়েদেরকে বঞ্চিত করলাম আমি আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে মুসলমান আমার ভাই আছে বোন আছে আমার আব্বা মরে গেল আমার ছোট ভাই আর বোনদেরকে আব্বার রেখে যাওয়া সম্পদ থেকে বঞ্চিত করে দিলাম এজন্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর আদালতে দাঁড়াতে হবে এমনটি না বরং হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাকের রসুল বলেন কেয়ামতের কেয়ামতের দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে তাম মানুষগুলি যখন কবর থেকে উঠতে থাকবে কিছু মানুষ কবরের থেকে যখন উঠবে ওদের মুখের ভিতরে আগুন নাকের ভিতরে আগুন চোখের ভিতরে আগুন কানের ভিতরে আগুন প্রত্যেকটি রন্ধ্র রন্ধ্র থেকে বন্ধুরা আমার আগুন জ্বলতে থাকবে মানুষেরা জিজ্ঞাসা করবে এগুলি কারা বলা হলো এগুলি হলো তারা যারা তাদের ওয়ারিসদেরকে বঞ্চিত করেছে এরা ইয়াতিমের মাল জোর করে খাইছে তাই তো আজকে কবরের থেকে হাসরের ময়দারে উঠতে পুরা কোরআনে পাকের ভিতরে আল্লাহ তালা এ বন্ধুরা আমার কোরআনে পাকের ভিতরে বলেন আইয়া ফি যারা ইয়াতিমের মাল জুলুম করে খায় তারা ইয়াতিমের মাল খায় না মূলত জ্বলন্ত আগুন তাদের উদরের ভিতরে ভরে নেয় কে বলেছেন জোরে বলেন আরো একটু জোরে বলেন কে বলেছেন ও মুসলমান খুব ভালো করে যাই না রেখেন আল্লাহ তালা তকসিম করে দিলেন মিম্মা মিনহু আউ কম হোক আর বেশি হোক দেশে হোক আর বিদেশে হোক স্থাবর হোক আর অস্থাবর হোক নগদ হোক আর ব্যাংকে হোক স্বর্ণ মুদ্রা যাই হোক ও মুসলমান প্রত্যেকটি জিনিসের ভিতরে পুরুষের পাশাপাশি নারীরও অংশ আছে না নাই আল্লাহ ক্লিয়ার ইসলাম বুঝি নারীদেরকে ঠকাইল ইসলাম নারীদেরকে জুলুম করলো ইসলাম নারীদেরকে বঞ্চিত করলো যারা কথা বলে ওরা শুধু মূর্খ না ইন্টারন্যাশনাল মূর্খ ওরা কোন ন্যাশনাল ইন্টারন্যাশনাল শিক্ষিত না মূর্খ এ পৃথিবীর যেই সমস্ত মানুষদের মুখ থেকে এই জাতীয় বক্তব্য বের হয় ইসলাম নারীদেরকে ঠকাই সেই করছে মনে করবেন ও শুধু জাহেল না জাহেলে মোরাক্কাব آکس کے نداند و بداند کے بداند آکس کے نداند و بداند کے بداند در جہل مرکب ابد الدہر بماناد در جہل مرکب ابد الدہر بماناد ও শুধু জাহেল না ইন্টারন্যাশনাল জাহেল এই জাতীয় ইন্টারন্যাশনাল জাহেল আমাদের দেশে আছে না নাই আছে আছে জাহেল তো আছে আবার মাঝে মাঝে পুরস্কারও পায় আছে না নাই সম্মানিত শুধু ওদের পুরস্কার জাহালতের পুরস্কার জাহালতের পুরস্কার আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আল্লাহ তালা আরো বলেন শুধু অংশ আছে না নির্ধারিত অংশ আছে সুহান আল্লাহ সুহান আল্লাহ শুধু অংশ না বোনকে বিশ টাকা দিয়াই বলবা তোমারটা শেষ আল্লাহ বলেন না না নাসিবাম্মা ফুরুজা নির্ধারিত অংশ আমার পক্ষ থেকে যা দেওয়া আছে তোমাকে তাই দিতে হবে কম দিতে পারবা না সেই ইচ্ছা করলে কম নিতে পারে বাসা বুঝেন তো কম দিতে পারবেন সেই ইচ্ছা করলে কম নিতে পারে বলতে পারে ভাই তোমার এটা ছেড়ে দিলাম ভাই তোমার এটা ছেড়ে দিলাম তোমার এটা ছেড়ে দিলাম এটা উনি বলতে পারে তার অধিকার আছে তুমি কম দেওয়ার অধিকার জোরে বলুন সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমাদের দেশের একদল বুদ্ধিজীবীরা নারীদেরকে সমান অধিকার দেওয়ার জন্য নারীদের বাবার পরিত্যক্ত সম্পদের ভিতরে সমপরিমাণে হিস্সা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল লেগেছিল ওলামায় কেরামের আন্দোলনের মুখে মুখ স্তব্ধ করতে বাধ্য হয়েছে তাদের জীবন হিস্টরি লাইফ হিস্টরি পড়ে দেখেন তাদের পারিবারিক জীবনকে ভালো করে উল্টায় দেখেন আল্লাহ যতটুকুন দিয়েছে না তারা মা বাবার ছোট বোনেরটা লুণ্ঠন করে খেয়েছে শুধু উপরে উপরে সমান দিতে চায় আল্লাহ যেটা দিছে ওটাও দেয় নাই ওইটাও জোর করে খেয়েছে ওরাই সম পরিমাণে দেওয়ার জন্য বক্তব্য দেয় আমাদের বাংলাদেশে দেখেন না শিশু ও নারীর অধিকার সংরক্ষণের কমিটি আছে না নাই শিশুর অধিকার নারীর অধিকার সংরক্ষণ কমিটি করছে দেশ বিদেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে খায় শিশু আর নারীর অধিকারের স্লোগান দেয় অথচ ওদের বাসার ভিতরে কাজের মেয়ে আক্রান্ত হয় আমাদের কাছে প্রমাণ আছে ডকুমেন্টস আছে ওদের বাসার ভিতরে কাজের মেয়ে আক্রান্ত হয় ওলামা একরাম কোনদিন এই জাতীয় বক্তব্য দেয় না আলেমের বাসার কাজের মেয়ে কখনো আক্রান্ত হয় না আলেমের বাসার কাজের মেয়ে নিজের মেয়ে যেমন ইজ্জত পায় কাজের মেয়েকে তার চাইতে বেশি মোহাব্বত দেওয়া হয় উপরে উপরে বক্তব্য দেখাও ভিতরে ভিতরে ইবলিসের চাইতেও খারাপ আল্লাহ তালা আমাদেরকে এই বাতপাড়ি বুঝার তৌফিক দান করুক বাটপারকে বাটপার হিসাবে আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বাটপারকে যদি ডাক্তার মনে করেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে ঠিক বললাম না ঠিক বললাম বাটপারকে বাটপার মনে করতে হবে ভাবতে হবে বুঝতে হবে নাইলে কিন্তু মারাত্মক ক্ষতিতে পড়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এখন আল্লাহ তালা আরো কিছু কথা বললেন তর্জমাটা কমপক্ষে বলি আল্লাহ বলেন ও ইদা হাদারাল উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আল্লাহ তো বলে দিলেন এই বাবা মরে গেলে ছেলেরাও পাবে মেয়েরাও পাবে বালেগো পাবে না বালেগো পাবে এখন বাবা মরে গেছে অনেক সম্পদ রেখে গেছে সম্পদের সুষম বন্টন আয়ু হিসাব আসছে নাকি সম্পদের সুষম বন্টন অসুবিধা নেই আয়ু হিসাব আসলে তিন মিনিটে তর্জমা করে শেষ করে দেবো অসুবিধা নেই সম্মানিত উপস্থিতি হ্যাঁ, বুঝেন বুঝেন আমার কথা আমি তো বলতেছি বন্ধ করি নেই সম্মানিত উপস্থিতি এখন বন্টন অনেক সম্পদ চৌধুরী সব মরে গেছে তিন ছেলে দুই মেয়ে সম্পদ সম্পদ সম্পদ সম্পদ বন্টনের দিন তারিখ ঠিক করা হয়েছে বাবা মরে গেছে সম্পদ বন্টন করা হবে এই কথা শুনে গ্রামের কিছু অসহায় মানুষও আসছে নিকট কিছু আত্মীয় স্বজনও আসছে একদম গরিব গরিব কিছু লোক এসে দাঁড়াইছে সম্পদ বন্টন হচ্ছে চৌধুরী সাহেবের সিলেট শহরে পাঁচটা বাসা একটা একটা একটা করে দিয়ে দিল কথার বলতেছি আর কি যেটা বন্টন আছে সেই সিস্টেমে এরপরে আমেরিকাতে তিনটা বাসা ওইটাও বন্টন করলো এরপর এদিকে চা বাগান সেটাও বন্টন করলো ওইদিকে রাবার বাগান এটাও বন্টন করলো নিকটাত্মীয় গরিব যারা তারা চিন্তা করতেছে আজকে মনে হয় আমাদেরও কিছু মিলবে এত সম্পদ তারা বেটে নিচ্ছে আমাদেরকে এখান থেকে দশ বিশ হাজার দিলে কি হবে নিকটাত্মীয় বাড়ি থাকার জায়গা নাই তিন শতক জায়গা হলেই তারা ছেলে পেরে নিয়ে থাকতে পারে আল্লাহ পাক এখানে বলে দিলেন পরামর্শ দিলেন এই বাবার সম্পদ যখন বন্টন করো তখন যদি গ্রামের অসহায় হত দরিদ্র গরিব ইয়তিম অথবা কোনো নিকটাত্মীয় এসে দাঁড়ায় পারলে তাদেরকেও কিছু দিও ইসলাম কি মজার কি সুন্দর কি ভালোবাসার কি হৃদ্যতার কি সামাজিকতার আল্লাহু আকবার বলেন এই তুমি এত সম্পদ নিয়ে কি করবা বাবা রেখে গেছে তুমি বন্টন করে দিচ্ছ তুমি রেখে দেবে তোমার সন্তান বন্টন করে নিবে এই তো যাহা আয় বেরাদার নামানত বাকাস যাহা আয় বেরাদার নামানত বাকাস দিলান্দার যাহা আফরি বন্দোবাস মুকুন্তা কিয়া বর দুনিয়া ও পুষ্ট जहां ए बेरादर नमानत बकास दिलंदर जहां आफरी बंदोबस मुकुन दुनिया वो पुष्ट के बेसियारे कसचू तू दो कोष्ट চু আহেঙ্গে রফতান কুনাদ জানে পাক চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক এই তুমিও তো একদিন চলে যাবে বাবার মতো দেও না গরিবে নিকটাত্মীয় থাকার জায়গা নাই দুই শতক দিয়ে দেও না সুবান আল্লাহ সুবান আল্লাহ তবে এখানে আবার আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমার ভাই বোনদের ভিতরে নাবালেক থাকলে তার অংশ থেকে দেওয়ার অনুমতি নাই সেই ক্ষেত্রে বালেক যারা আছে তারা তাদের পক্ষ থেকে কিছু দিয়ে দিবে কথা বুঝাইতে পারছি ভাই সম্মানিত উপস্থিতি আল্লাহ তারা বলেন কোরআন শরীফের ভিতরে ওয়াইদা হাদারাল কিসমতা উলুল কুরবা বাবার সম্পদ যখন বন্টন করতে থাকো ওই মুহূর্তে যদি উপস্থিত হয় উলুল কুরবা তোমার নিকটাত্মীয় ওয়ালিয়াতামা অন্য কোন ইয়তিম ওয়াল মাসাকিন অসহায় হত দরিদ্র ফারজুকুহমিন পারলে কিছু দাও কই দেওয়া সম্ভব না তাহলে ভালো খাওয়ার ব্যবস্থা করো সুমানাল্লাহ বললেন না যে জমি দিতে পারতেছ না <clears throat> একটা মার্কেট দেওয়ার সুযোগ নাই ও সুযোগ নাই আর দিলে কুলাইতেছে না কমপক্ষে একটু ভালো খাওয়াও সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এরপরে শুধু ভালো খাওয়াইলা এতটুক না সুন্দর কথা বলো মিষ্টি কথা বলো বুঝায়া বলো আমাদের দিলের ভিতরে তোমাদের দিতে কিছু মনে চায় কিন্তু দিতে পারলাম না কেন ছোট ভাইয়েরা আছে তাই তো দিতে পারলাম না আমি একা চেষ্টা করলে তো হবে না অন্যগুলা রাজি থাকতে হবে তাছাড়া এই সমস্যা আছে ওই সমস্যা আছে দিতে পারলাম না ভাই আল্লাহ পাক তোমাদেরকে দয়া করবে আল্লাহ তোমাদেরকে বড় বানায় দিবে এমন কৌলুল আহম কৌলাম মারুফা মিষ্টি মিষ্টি সুন্দর কথা বলো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আজিম দিতে পারো নাই ভাব দেখায়ও না রুড়ো মেজাজ দেখায়ও না লোকজন আসতেছে মুখটা একটা চন্দা মন্দা বাংলায় দিছে তার মানে আসলো বুঝি নেওয়ার জন্য একটা গল্প বলি আপনাদেরকে ঢাকা শহরের এক সময়ের বাংলাদেশের নাম করা একজন বক্তা আপনারা তার নাম তো অবশ্যই জানেন হাবিবুল হাবিবুর রহমান যুক্তিবাদী আপনারা তার বস শোনেন নাই কখনো শুনছেন মনে হয় এখনো তো বেঁচে আছে বয়স্ক হয়ে গেছে এখনো দুই চারটা ওয়াজ কালাম করে এখনো তো সে এই আর একজন নাম করা কারি বাংলাদেশের হাবিবুল্লাহ বেলালি বেলালির আবার চাস্ত ভাই যে সে আমার বন্ধু মানুষ কারি আমরান তো বেলালি সাহেব আর হাবিবুর রহমান যুক্তিবাদী এই দুইজন নাকি আমি কারি ইমরানের কাছ থেকেই কথাটা শুনছি দুজন এক জায়গায় বসে গল্প করতেছে যে দেখ টুপি আর দাড়ি থাকার কারণে মানুষ আমাদেরকে কত ছোট মনে করে কেমনে রমজান মাসে রমজান মাসে এক অভিজাত কাপড়ের দোকানে ঢুকছি আমি কিছু দামি ভালো কাপড় নেব দোকানের মালিক আমাকে বলতেছে এখন না সাতাশ তারিখের পরে তার মানে কি বুঝেছেন তার মানে বুঝছে ওই লোক মনে করছে যে হুজুর আসতেছে রমজান মাসে অবশ্যই জাকাত নিবে আর জাকাত নেওয়া দেওয়ার টাইম এখন নেই সাতাশ তারিখের পরে উনি বলেন আমি তখন খুব রেগে গেলাম জিজ্ঞেস করলাম কি কয় সাতাশ তারিখের পরে কি সাতাইশ তারিখের পরে কয়ে যে জাকাত না সাতাইশ তারিখের পরে হাইবুর রহমান যুক্তিবাদী সাহেব বলে আমি আগায় গেলাম গিয়ে বললাম এ কি বললা কয়ে সাতাইশ তারিখের পরে কি সাতাশ তারিখের পরে তোর কি কি দিবি তুই সাতাশ তারিখের পরে যখন বলছে যে কি দিবি সাতাশ তারিখের পরে ওই লোক তখন চিন্তা করছে কিরে হুজুরকে দেখা যায় মগা মগা কিন্তু আওয়াজ তো মারাত্মক শক্ত তাহলে এবার এটা আবার কোন হুজুর তো জিজ্ঞেস করছে না হুজুর সরি মনে কিছু নিয়েন না জিজ্ঞেস করছে তুই আমার চিনোস সাতাশ তারিখের পরে বললি তুই আমার চিনোস কয় না স্যার আমি আসলে হুজুর চিনি নাই সরি <clears throat> কয় হাবিবুর রহমান যুক্তিবাদীর নাম শুনছস কয় হুজুর আমি তার গোড়া বক্ত আমি তো হাবিবুর রহমান যুক্তিবাদী কয় সরি সরি সরি আছে না কিছু মানুষ যখন বুঝে কিছু দিতে হবে মুখটা চুক্কা মুক্কা বানায় ফেলে এরকম কিছু লোক আছে না আল্লাহ তালা বলেন যদি তোমরা বাবার সম্পদ বন্টন করতে থাকো অসহায় দরিদ নিকটাত্মীয় আসলে মুখটা ছোট করিও না মুখটা ফ্রেশ করো মুখটা হাস্যোজ্জ্বল করো মুখটা সুন্দর করো সুন্দর কথা বলো দিতে পারলে খুব ভালো না দিতে পারলে অসুবিধা নেই তবে এটা কিন্তু ওয়াজিব অর্ডার না এটা কিন্তু ওয়াজিব কাম না এটা একটা মুস্তাহাব আমল এটা একটা সুন্নত আমল কথা বুঝাইতে পারছি তবে বনকে দিতে হবে এটা কি ফরজ বলেন না কেন এখানে দুই তিন রকমের তথ্য লেখা হয়েছে একটা তথ্য দিয়েছে ইয়তিমের অভিভাবকদেরকে আল্লাহ তালা এ আয়াতে কারিমায় সম্বোধন করে তাদেরকে নসিহত করেছেন কি নসিহত করেছেন এতিমের অভিভাবক খবরদার ইয়তিম সন্তানদেরকে তুমি কখনোই সম্পদ থেকে বঞ্চিত করো না কেন তুমি যদি মরে যাও তোমার সন্তান যদি এতিম হয় তাদের সাথে লোকেরা যে কেমন আচরণ করুক এটা তুমি কেমন আচরণ চাও সেই জাতীয় আচরণ তুমি অন্যের রেখে যাওয়া ইয়াতিমের সাথে করো <clears throat> কথা বুঝাইতে পারছি আমি আল্লাহ না করুক যদি মরে যাই আমার ছোট সন্তান মানুষের কাছে গেলে ধাক্কা দিবে দুঃখ দিবে রুড়ো কথা বলবে গাত ধরে সরাই দিবে এটা তো আমি শঙ্কিত না এটা আমার মাথার ভিতরে থাকবে না <clears throat> বলে আমি আমার সন্তানের জন্য কেমন আচরণ চাই আল্লাহ পাক বলেন ওই জাতীয় আচরণ তুমি অন্যের সন্তান রেখে গেছে ইয়াতিম তুমি তার অভিভাবক তার জন্য এমন আচরণটাই করো আল্লাহ তালা বলেন তারা যেন অবশ্যই আল্লাহকে ভয় করে তারা যেন অবশ্যই ভয় করে যারা তাদের পিছনে ছোট ছোট বাচ্চাদেরকে জয়ীবদেরকে যদি ছেড়ে যায় তারা যেমন অন্য দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা করে এরা যেন আশঙ্কার কারণে এদের মনের ভিতরে যেই জাতীয় আচার আচরণ পাওয়ার মতো তাদের আগ্রহ থাকে তারা যেন এই জাতীয় কাজই রেখে যাওয়া এতিমদের সাথে করে তারপরে ফালিয়াত্তাকুল্লাহ আল্লাহকে তুমি ভয় করো এবং তাদের সাথে সুন্দর আচরণ করো সুন্দর কথা বলে এতিমদের সাথে কেউ কেউ বলেছেন না না আসলে এখানে আল্লাহ তালা এই আয়াতে অভিভাবকদেরকে সম্বোধন করেন নাই সম্বোধন করেছেন কিছু গার্ডিয়ানদেরকে কিছু নেতা পজিশনের লোককে মানুষ যখন মরার টাইম হয় তখন কিন্তু দেখবেন বিভিন্ন প্রকারের লোক এসে মান্যবর ব্যক্তির কাছে এসে দাঁড়ায় বন্ধু সার্কেলের যারা আছে তারা দাঁড়ায় শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী তারা দাঁড়ায় দাঁড়ায় ওই মরণের আগ মুহূর্তে মুমূর্ষময় ব্যক্তিকে কিছু ওসিয়ত করতে থাকে এই দুনিয়ার সম্পদ ছেলে সন্তানের জন্য রেখে যায় লাভটা কি ওরা তো কেউ তোর উপকার করবে না সব এখনই ওসিয়ত করে দিয়ে যা সব মসজিদের নামে দিয়ে দা সব মাদ্রাসার নামে দিয়ে দে আল্লাহ তালা এই জাতীয় কথা মুমূর্ষময়ী ব্যক্তিকে যারা বলতে যায় তাদেরকে আল্লাহ তালা বলতেছেন এই তোমরা এই জাতীয় কথা বলো না তোমরা যদি তোমাদের পরবর্তীতে ছোট ছোট বাচ্চা রেখে যেতে সেই ক্ষেত্রে তোমরা যেমন তাদের জন্য যেমনটি চাও তোমরাও অন্যের বাচ্চার জন্য ওইভাবে মঙ্গল কামনা করো তুমি যদি এই জাতীয় কথা বলো আর সে যদি সব সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দেয় তার মাসুম ছোট ইয়তিমরা তখন বঞ্চিত হবে মাসুম ইয়তিমরা তখন কষ্টে থাকবে দুঃখ পাবে এই জন্য খবরদার এই মশওয়ারাটা তোমরা দিতে যেও না আরো কিছু তথ্য বিজ্ঞান গুণে বলেছেন না না এই সম্বোধনটা এই আয়াতে আল্লাহ এতিমের অভিভাবককেও বলে নাই মুমূর্ষময়ী ব্যক্তির কাছে যারা মশোরা দেয় তাদেরকেও বলে নাই বরং মৃত্যু সজ্জায় সাইিত লোকটাকে আল্লাহ তালা বলছেন কি বলছেন কাই তুমি সব ওসিয়ত করে অন্য মানুষের নামে দিয়ে যেও না সব ওসিয়ত করে অন্য মানুষের নামে দিয়ে গেলে তোমার পরবর্তী এতিম বাচ্চাগুলি ক্ষতিগ্রস্ত হবে কষ্ট পাবে মানুষের দ্বারে দ্বারে যাওয়া লাগবে এই জন্য খবরদার এই পরিমাণে ওসিয়ত করে তাদের পরবর্তী জীবনকে দুঃখময় করে দিও না বরং এ ব্যাপারে আল্লাহকে ভয় করো তুমি অন্যের হক নষ্ট করবে তোমার হক কিন্তু নষ্ট হয়ে যাবে হাদিসের মধ্যেও তো আসছে মান কথা মিরা সাহি কথা আল্লাহ মিরা মিনাল জন্নাতি ওমল খিয়ামা মেশকাত শরীফের সর্বশেষ হাদিস তাই না হুজুর মেশকাত শরীফের সর্বশেষ হাদিস যেই ব্যক্তি ওয়ারিসের মিরাজকে কেটে ফেলে আল্লাহ তালা জান্নাতের মিরাজ তারটা কেটে দিয়ে দেয় মারাত্মক সাংঘাতিক কিন্তু ধুমকি এরপরে আল্লাহ তালা এখন বলতেছেন এখন সম্পদ তো দিতে হবে না দিয়ে যদি খাও ইয়াতিমের মাল আল্লাহ তালা বলেন যারা ইয়াতিমদের মাল জুলুম করে খায় ওরা মূলত ইয়াতিমের মাল খায় না ওরা হলো জ্বলন্ত আগুন তাদের উদরের ভিতরে ভরে পরবর্তী ওদেরকে বন্ধুরা আমার আগুনের দহনের আগুনের ভিতরে এদেরকে ঢুকানো হবে ইয়েতিমের মাল খাওয়ার কত বড় সাংঘাতিক আজাব একটা তথ্য তো আপনাদের খেদমতে বলেছি আমার রসুল করিম সাল্লু আলিহাল্লাম এরশাদ করেন আমি মেয়েরাজের রাত্রে আমি অনেক কিছু আমাকে দেখানো হয়েছে তার ভিতরে দেখলাম একজন মানুষ তার ঠোঁট উটের ঠোঁটের মতো উপরে উপরেরটা এরকম নিচেরটা ঝুলতে ঝুলতে নাবি পর্যন্ত ঝুলে গেছে একজন লোক এই ঠোঁট দুটি ধরে ওর ভিতরে আগুন ঢুকাইতেছে আর এই আগুন মুখ দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে বের হচ্ছে বুঝেন বুঝেন এটা যদি আগুন যে কত বড় কষ্টদায়ক শাস্তি এটা যদি বুঝতে চান তাহলে বিগত সময়ে পেট্রোল বোমা হলো না বাংলাদেশে বার্ন ইউনিট বাংলাদেশের বার্ন ইউনিট যেখানে জ্বলন্ত জ্বালা মানুষদেরকে চিকিৎসা করা হয় ওই যে বনানির কি পল্লী বনানির এক পল্লীতে মানুষ পুড়ে ফেলাল না কিছুদিন আগে দুই বছর এক দুই বছর আগে জি জি বিহারি পল্লী ইয়েস এই বিহারি পল্লীতে মানুষকে আগুন দিয়ে পড়ানো হয়েছিল এদেরকে যেই বার ইউনিটে চিকিৎসা দেওয়া হয়েছে এরপরে আরো বিভিন্নভাবে যারা পুড়ে যারা আক্রান্ত হয় এদের কাছে এক মুহূর্ত দাঁড়ালে আপনি যত বড় কঠিন শক্ত দিলের মানুষ হন তাদের কষ্ট দেখলে আপনার চোখ থেকে পানি আপনি কখনোই ধরে রাখতে পারবেন না এ তো মারাত্মক কঠিন আর সেই আগুন মুখ দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে যদি বের হয় তাহলে এর অবস্থাটা কত বড় জটিল হবে রসুল করিম সাল্লাহ আলিহাসাল্লাম এর সাত করেছেন এবার কথাগুলো দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করেন রসুল করিম সাল্লাহ আলিহাসাল্লাম এর সাত করেছেন আমি তোমাদেরকে দুই সম্প্রদায়ের হকের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করে যাচ্ছি হুশিয়ার সাবধান দুটি সম্প্রদায়ের সম্পদ তোমরা কখনোই ভক্ষণ করো না অনিয়ম করো না দুই নাম্বারই করো না একটা হলো ইয়তিমের সম্পদ কখনোই খেও না আর একটা হলো নারীর সম্পদ কখনোই তোমরা লুণ্ঠন করো না বন ভাই যেই পরিমাণে সম্পদ পায় স্থাবর অস্থাবর সব জায়গার বাড়ি ঘরের সব জায়গায় বন কিন্তু সব জায়গার ভিতরেই সম্পদ পায় আমাদের দেশে যে সিস্টেম আছে যেই বাড়িতে থাকবে সে বাড়ি বোনদেরকে দেওয়া হবে না ওইটা বাদ দিয়া বন্টন করা এই বন্টন আমার আল্লাহ কখনোই মেনে নিতে রাজি না যেই বাবার বসত বাড়ির এটা কেউ বন্টন করে দিতে হবে বনের এটা কেউ বনকে বন্টন করে দিতে হবে যদি না দাও পরকালে তো আগুন আর আগুন আছেই দুনিয়াতেও অবস্থা জটিল হতে পারে এ প্রসঙ্গে একটা ঘটনা আমার সিরাজগঞ্জের একটা ঘটনা আপনাদেরকে বলতেছি এখান থেকে নসিহত অর্জন করার জন্য আমাদের সিরাজগঞ্জে এক পলিটিক্স ম্যান আমার শ্বশুরের গ্রামে সিরাজগঞ্জ জেলা কেন্দ্রীয় কি বলে জেলা কারাগারটা যেই গ্রামে সেই গ্রামে আমার শ্বশুরের গ্রাম কান্দাপাড়া বলে কান্দাপাড়া ওই গ্রামে একজন পলিটিক্স ম্যান রাজনৈতিক এক ব্যক্তির মরণ হলো মরণের পরে বুঝেন মানুষটা যত বড় হয় তার জানাজাও কিন্তু তত বড় হয় লক্ষ্য করে দেখছেন কি লোকটা যত গরিব তার জানাজাও গরিব জানাজাতে বেশি লোক নাই ধনী লোকের জানাজায় লোকের অভাব নাই লোকটা যেই কোয়ালিটির হয় তার জানাজার লোকের কোয়ালিটিও সেটাই হয় ঠিক বললাম না বে ঠিক বললাম লোকটা যদি সাংস্কৃতিক ম্যান হয় তাহলে তার জানা যায় দেখবেন আলা অজু সারা তিন তকবির সাড়ে তিন তকবির হয়েছে না হয় নাই বাংলাদেশে সব তো আর খুলে বলা যায় না কিছু তো বুঝে নিতে হয় আপনারা কি বলেন সম্মানিত উপস্থিতি পক্ষান্তরে লোকটা যদি হয় দিনদার নামাজি তাহাজ্জত গুজার তার জানা যায় দেখবেন পাগড়িওয়ালা টুপিওয়ালা তাহাজ্জত গুজার সম্মানিত উপস্থিতি এ পলিটিক্স ম্যান প্রচুর পরিমাণে মানুষ এই বিষয় আসেনি আসছে অনেক লোক উপস্থিত হয়েছে ওইখানে হলো পুলিশ লাইন এরপরে জেলা কারাগার তার সাথে একটা কমি মাদ্রাসা তার পাশে হলো ঈদগা ঈদগার সাথে হলো কবরস্থান এই কবরস্থানে তাকে দাফন করবে তার জানাজাটা হয়ে গেল জানাজা হওয়ার পর এ যখন মরেছে তখনই এক গ্রুপ সম্পদ পায় জোর করে দখল করে খাইছে তাদেরকে সম্পদ দেয় নাই এরা গিয়া তার লাশ তাকে ঠেকাইয়া দিয়েছে এবং শুনছি কে নাকি গিয়া লাশের উপরেও আঘাত করছে আজকে জমি রেখা কই যাস আমাদের জমি দৌড় করে নিয়ে খেয়েছিস এই জমি রেখা কই যাস জমি আমাদেরটা বের করে দিয়ে যা এরপরে গ্রামের লোকজন তাদেরকে বুঝাইছে দেখো এ তো মরে গেছে একে মাটি দেই আমাদের জিম্মাদারি তো মাটি দেওয়া পরবর্তীতে বসে তোমাদের ব্যাপারটা মিউচাল করা হবে এদেরকে বুঝ দিয়েছে তারা বুঝ দিয়েছে শেষ পর্যন্ত লাশটাকে জানাজা করা হয়েছে জানাজার পরে যখন লাশটা নিয়ে আসছে কবরস্থানে কবর দেওয়ার জন্য <clears throat> কবরের পশ্চিম পার্শ্বে রাস্তাকে নামাইছে এরপরে তার ছেলে তার জামতা সহ দুই তিনজন কবরের ভিতরে নেমেছে লাশটাকে কবরের ভিতরে নামানোর জন্য লাশটা হাতে করে নিয়ে মাত্র কবরের ভিতরে মাটির সাথে লাগাইছে রাখছে দোয়া কালাম এখনো পড়ার সুযোগ পায় নাই তার আগেই মাটির ভিতরে একটা আওয়াজ হলো আওয়াজের সাথে সাথে দুই দিক থেকে মাটি চাপা শুরু হলো এমন ভাবে চেপে বসলো দুই তিনজনের দুইজন কোন রকম করে উঠতে সক্ষম হলো তার মেয়ের জামতা উঠতে সক্ষম হলো না উঠতে উঠতে তার পা দুই দিকের মাটির চাপার ভিতরে পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল এক মুঠ মাটি কাউকে দেওয়ার মতো সুযোগ দেওয়া হলো না পরবর্তীতে তার জামতার পাটাকে জমিন খনন করে তারপরে পাটা উঠায়া দীর্ঘদিন পর্যন্ত চিকিৎসা করার পরে এখন সে ভালো হলো আজকে মৌলবী বাজারের এই আজকে আল কাউসার যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলে উদাত্ত আহ্বান জানাইতে চাই বলতে চাই আপনাদের যাদের আব্বা আম্মা মরে গেছে পরিত্যক্ত সম্পদ যারা বোনকে দেন নাই অথবা ছোট ভাইকে ঠকাইছেন এখনো সময় আছে কবরে যাওয়ার আগে আপনি জিনিসটাকে মিউচল করে ফেলেন ঠিক করে ফেলেন অন্যথায় মরণের পরে আল্লাহর আদালতে তো বিচার হবেই হবে মরণের পরে কবর থেকেই বিচার শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি কথাগুলা দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন কথাগুলি দিল দিয়ে বুঝার জন্য চেষ্টা করবেন আল্লাহ তালা চার জন্য যতটুকুন বন্টন করেছেন এর চাইতে বেশি খাওয়ার ইচ্ছা করলে চেষ্টা করলে সেটা বৈধ না অবৈধ জোরে বলুন আমরা কত স্লোগান দিলাম অবৈধর পিছনে অবৈধর বিরুদ্ধে স্লোগান দেই নাই এটা মানি না ওটা মানি না অবৈধ অমক মানি না তমক মানি না নাম কিন্তু জানি না সম্মানিত উপস্থিতি অথচ আমি নিজেই অবৈধ কাজ করে বসে আছি এমন লোক আছে না নাই এই জন্যে আজকের সমাবেশে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না আমার আজকের আলোচনার এই শেষ কথা হলো এই আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনে পাকের ভিতরে ইয়ীমের মাল খবরদার খেও না হাদিসে পাকের মধ্যে আসছে এই আয়াত নাজিল হওয়ার পরে সাহবাইকেরাম যাদের বাসার ভিতরে ইয়ীম ছিল তারা ইয়েতিমকে তাদের খাবার থেকে পৃথক করে দিল ইয়েতিমের সাথে তারা খাইতো না ইয়েতিমের টাকা দিয়ে তাদের জন্য যা খাবার পাকাইতো এই খাবারগুলো ইয়েতিমদেরকে খাওয়াইতো ইয়েতিম যদি খাইতে না পারত সেটা নষ্ট হয়ে যেত ফেলে দিত তবুও কোনো সাহাবি ইয়েতিমের মাল একসঙ্গে খাবার পাকাইতেও রাজি নেই এমত অবস্থা যখন শুরু হয়ে গেল সাহাবাই কেরাম তারা ইয়েতিমদেরকে তাদের ইসের থেকে বের করে দিয়ে ঘর থেকে বের করে দেয় নাই খাবারের অ্যাড ছিল একসঙ্গে খাবার দাবার ছিল যে কম্বাইন্ড এটাকে সে পৃথক করে ফেললো ভয় না জানি কখন ইয়াতিমের দুইটা খাবার আমার পেটে ঢোকে আর এটা জাহান্নামের আগুন ঢুকবে না না তা হতে পারে না এজন্য পৃথক করে দেওয়ার পরে অবস্থা যখন এমনটি হলো অনেক সম্পদই নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন তখন নবী আলাই ইসলামের কাছে সাহাবায় কেরাম এসে জিজ্ঞেস করলেন ইয়াস আলু নাকানিলিয়াতামা কোরআনে করিমের ভিতরে আল্লাহ তালা কোরআনে করিমের ভিতরে আয়াত নাজিল করেছেন ও গরসুল আপনার কাছে ইয়াতিম সম্পর্কে লোকেরা জিজ্ঞেস করে আপনি তাদেরকে বলুন তোমরা ইয়াতিমের ব্যাপারে শুভাকাঙ্ক্ষী হও আল্লাহ তালা কি বললেন তোমরা ইয়াতিমের ব্যাপারে কি হও শুভাকাঙ্ক্ষী হও ইয়াতিমকে তোমাদের খাবার থেকে পৃথক করে দেওয়া দরকার নাই এটা কি করছো তোমরা ইয়াতিমকে তোমাদের খাবার থেকে পৃথক করা দরকার নাই বরং এতিমের ব্যাপারে তুমি শুভাকাঙ্ক্ষী হও এতিমের মালের হেফাজত করো এতিমের ব্যাপারে দরদার ব্যথা নেও এতিমের ব্যাপারে তুমি আপন হও তুমি যদি তার শুভাকাঙ্ক্ষী হও একসঙ্গে খাওয়াইতে কোনো অসুবিধা আরো জোরে বলেন আর পৃথক করে দিলা আর তার সম্পদকে তুমি শেষ করে দিলা এটাও তোমার জন্য অনুমতি নাই শুধু পৃথক করে দিলেই তুমি বেঁচে গেলে তাই না বরং এতিমের ব্যাপারে তুমি শুভাকাঙ্ক্ষী হও যেটা তার জন্য ফায়দামান এই জাতীয় পথ অবলম্বন করো আল্লাহ তোমাদেরকে ইয়তিমকে তোমাদের ইসের থেকে খাবার থেকে পৃথক করার জন্য বলে নাই সম্মানিত উপস্থিতি সাহাবায় কেরাম এত চূড়ান্ত পর্যায়ের কোরআনে পকের আয়াতের দ্বারায় ভীতু সন্ত্রস্ত হয়ে নিজেদের খাবারের ইসের থেকে পর্যন্ত পৃথক করে দিল আমরা কি ইয়াতিমদেরকে তাদের সম্পদ ঘুরে দিতে পারবো না যদি কেউ যদি কেউ ইয়াতিমের একটা পয়সাও জুলমান খেয়েছি আমি তাকে অনুরোধ করব আগামীকাল সকাল হওয়ার পরে টিমের সম্পদ তার কাছে হস্তান্তর করে দেন অন্যথায় এই অপরাধের ক্ষমা আসমানের মালিক লাইলাতুল কদরেও করবেন না লাইলাতুল কদরেও এই অপরাধের ক্ষমা করবেন না এই অপরাধের ক্ষমা নাই পরকালে আখেরাতে আপনাকে অত্যন্ত কঠিন অবস্থায় উত্তীর্ণ হতে হবে আল্লাহ পাকের কাছে রসুল করিম সাল্লু আলহিসাল্লাম এরশাদ করেছেন তোমরা সাতটা মারাত্মক জিনিস থেকে তোমরা হেফাজতে থাকো কারণ সেগুলি কিন্তু ধ্বংসের কারণ নাম্বার এক শিরিক করো না জোরে বলেন কি নাম্বার এক শিরিক করো না নাম্বার দুই জাদু করো না জাদু টোনা করে না করে না জাদু করো না নাম্বার তিন না হক কোনো মানুষকে গুম আর খুন করো না এটা কিন্তু দংশনই আছে গুম খুন এগুলি দংশনই আছে অনিবার্য আমার রসুল সাল্লাহ আলহিম স্পেশাল করে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি কয়টা হলো নাম্বার তিন সুদ খেও না নাম্বার তিন কি জোরে বলেন সুদ খেও না সুদ গুসকে পরিহার করো নাম্বার চার জিহাদ থেকে বিমুখ হইও না জিহাদ থেকে জোরে বলেন জিহাদ থেকে বিমুখ হইও না জিহাদ থেকে বিমুখ হইও না বলেছেন জিহাদের কি উপকারিতা সম্মানিত উপস্থিতি এরপরে সতী নারীর উপরে কোন রকমের তহমত লাগাইও না যদি এই তহমত লাগাও তাহলে কিন্তু এটা তোমার জীবনের মারাত্মক রকমের ধ্বংস বয়ে নিয়ে আসবে পৃথিবীর কেউ তোমাকে সেখান থেকে বাঁচাইতে পারবে না আর একটা হলো তোমরা কখনো ইয়তিমের মাল ভক্ষণ করো না মনে থাকবে তো আল্লাহ তালা আমাদের সকলকে এই জাতীয় নিষেধি নিষেধীয় নিষেধীয় সকল জিনিস থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুক জোরে বলেন আমিন ওয়াখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতহ